মাটির এখন ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর মাটির এখন ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর মাটির এখন ঘর বাহান মাটির কান ঘর বানাইয়া অন্তর দিল তার ভেতর কেমনে চাল মাটির গাহারি তোমার তরে সবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর সকাল বেলা চালু হইয়া থামবে কখন কে জানে ছুটছে গাড়ি দূর থেকে থেকে দূর আপন মনে কার প্রাণের মোলা সকাল বেলা চালু হইয়া থামবে কখন কে জানে ছুটছে গাড়ি দূর থেকে দূর আপন মনে কার পানে তেল ছাড়া এই যন্ত্র খানি ইশারায় যে চলে কার লাগে বড় ডর মাটির এখন ঘর বানাইয়া দিল তার ভেতর মাটির এখান ঘর বানাইয়া অন্তর দিল তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর জীবন তোড়ে যাবে হে বইয়া ধর ছিল কি হবে ভঙ্গ হবে সাফের মেলা অন্ত যখন দম হবে জীবন তড়ি যাবে বইয়া ঝর ছিলে কি হবে ভঙ্গ হবে সাফের মেলা অন্ত যখন দম হবে তোমার লাগি কান্দে এমন ও গো প্রিয় দয়াময় লাগে বড় মাটির খান ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর মাটির খান ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চালাও মাচির গাড়ি তোমার তরে সবার ডর